আনসার এবং মহাজিরদের দুই যুবক পরস্পর ঝগড়ায় লিপ্ত হলো ঝগড়ায় লিপ্ত হয় একজন আরেকজনের উপর আঘাত হানল একজন আরেকজনকে বড় ধরনের লাথি মারল রসুল্লাহ সাল্লাহ ইসলাম আজিজের মধ্যে বলেন যে লাথি মানলো তখন তাদের মধ্যে গোসা এসে গেল রাগ এসে গেল তাদের একজন বলল এক যুবক বলল যে ইয়া লিল আনসার আনসারিরা তোমরা কোথায় মানে আমাকে আঘাত করেছে তোমরা আসো এগিয়ে আসো আরেকজন মুহাজির ইয়াল আল মুহাজির মুহাজিররা কোথায় আসো দেখা গেল যে আনসার বা মহাজিররা এই আহ্বানে সবাই একসাথ হয়ে গেল রাসুল সাল্লামের সাহাবি রাসুল সাল্লাহামের সময় আনসার এবং মহাজির সবাই একসাথ হয়ে গেল আল্লাহ রাসুল সাল্লাহ মা হ্যাঁ দিহি এটা আবার কি কি এই কি ব্যাপার কি এমন কেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম দেখে বলেন এমন এমন কেন তারপর রসুল্লাহ বলা হলো যে এই ধরনের ঘটনা হে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তখন রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন ইন্নাহা দাওয়া এটা তো যুগের ওই মানুষদের যে তৎপরতা ছিল যে কর্মকাণ্ড ছিল যে দাওয়াত ছিল ছিল যে ডাক ছিল সেই খবরদার এটাকে ছেড়ে দাও এখান থেকে বেরিয়ে আসো ফাইন্নাহা মন্থিয়া এটি দুর্গন্ধময় এটি নিকৃষ্ট এটি খারাপ কাজ এটা ছেড়ে দাও এই দুর্গন্ধ থেকে যদি নিজেকে বের করে আসতে না পারো তাহলে কিন্তু তোমরা ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে না এখানে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলব এক নম্বর পয়েন্ট শেখুল ইসলাম তামির রহমতুল্লাহ মজুম ফতোয়ার মধ্যে উল্লেখ করেন তিনি বলেন যে আল্লাহ হাবুল আলমিনের কোরআন এবং হাদিসের নির্দেশনা অনুযায়ী ইসলামের দিকে একজন ব্যক্তিকে সম্পর্কিত করার পরে কারণ ইসলাম এদিকে সম্পর্কিত বলে তাকে কি বলা হয় জানেন কিনা কি বলা হয় মুসলিম মুসলিম ইসলামের দিকে সম্পর্ক সম্পর্কিত করার পরে আল্লাহ এবং তার রাসুলের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্পর্কে বিষয় হচ্ছে আনসার এবং মহাজিব ঠিক কিনা কোরআন এবং হাদিসের মধ্যে আনসারদের কথা এসেছে কোরআনের মধ্যে এসেছে মহাজিদের কথা এসেছে কোরআনের মধ্যে এসেছে হাদিসের মধ্যে এসেছে বরং রসুল্লাহ বলেছেন আয়াতুল মুনাফিকে বকদুল আনসার মুনাফিক ব্যক্তির লক্ষণ হচ্ছে আনসারদেরকে ভালোবাসবে না বুঝতে পেরেছেন অনেক দীর্ঘ আলোচনা রয়েছে বিষয়ে শেখুল ইসলাম রহমতুল্লাহ মজু মধ্যে বলেন তিনি বলেন যে আনসার এবং মহাজিদের এই সম্পর্ক হচ্ছে ইসলামের সম্পর্কের পরে আল্লাহ রাবুল আলমিনের কাছে সবচেয়ে শিক্ষিত সবচেয়ে গ্রহণযোগ্য সবচেয়ে কাছের সম্পর্ক সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্পর্ক এই সম্পর্কের কারণেও যদি কোনো খারাপ কাজের দিকে একসাথ করা হয় এদিকে মানুষদেরকে আহ্বান করেন আসেন আমরা আনসাররা একসাথ হই আসেন আমরা মুহাজিররা একসাথ হই তাহলে আল্লাহ রাসুলসাল্লাম বলছেন ছেড়ে দাও এটাকে এটি দুর্গন্ধময় এটি খারাপ কাজ